একদিন এই দেশ পরাধীন ছিল জানি ছিল না স্বাধীনতার রে জুলুম নিপীড়ন চারিদিক ছিল যাত্রা কঠিন ছিল বেশ একদিন এই দেশ পরাধীন ছিল জানি ছিল না স্বাধীনতার রে জুলুম নিপীড়ন চারিদিক ছিল যাত্রা কঠিন ছিল বেশ হুকুম চালাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বর্বরতা ইতিহাস পড়ে জানি ছিল তারা সাক্ষাৎ শয়তান ছিল তারা সাক্ষাৎ শয়তান স্বাধীনতাকে নিয়েছিল কেড়ে আমরা কানন পলাশির প্রান্তরে মির্জাফরকে বানিয়ে গাদ্দার মির্জাফরকে বানিয়ে গাদ্দার মারাঠি বর্গীদের সহায়তায় কূট কৌশলের জাল বিছায় কেড়ে নিয়েছিল টিপুর তলোয়ার কেড়ে নিয়েছিল টিপুর তলোয়ার সে সময় দারুল হার ঘোষণা এলো ওলামায় হক গড়ে যে উঠল স্বাধিকার লাগি জাগলো কোটি প্রাণ স্বাধিকার লাগি জাগলো কোটি প্রাণ স্বাধিকার লাগি জাগলো কোটি প্রাণ রেশমি রোমাল এলো বালাকুটো চলে গেল শহীদি মিছিলটা আরো বেশি বড় হলো রেশমি রোমাল এলো বালাকুটো চলে গেল শহীদি মিছিলটা আরো বেশি বড় হলো রেশমি রোমাল এলো বালাকুটো চলে গেল শহীদি মিছিলটা আরো বেশি বড় হলো হেলো না তবু কাঙ্ক্ষিত বিজয় হেলো না তবু কাঙ্ক্ষিত বিজয় হেলো না তবু কাঙ্ক্ষিত বিজয় হেলো না তবু কাঙ্ক্ষিত বিজয় সিপাহী বিদ্রোহ খেলাফত আন্দোলন গাদ্দারদের কাছে হলো পরাজয় সিপাহী বিদ্রোহ খেলাফত আন্দোলন গাদ্দারদের কাছে হলো পরাজয় ফরাইজি আন্দোলন কায়েম হলো হানাদার শত্রুর প্রতিশোধে তিতু গড়লেন কেল্লা বাসে গাদ্দার তাবেদার প্রতিরোধে ফরাইজি আন্দোলন কায়েম হলো হানাদার শত্রুর প্রতিশোধে ইতু গড়লেন তাবেদার প্রতিরোধে রক্তের বন্যায় পারাঘাট ভেসে গেল বছর বছর করে প্রায় দুশো চলে গেল রক্তের বন্যায় পারাঘাট ভেসে গেল বছর বছর সাতচল্লিশে শত্রু ধরাশয় সাতচল্লিশে শত্রু ধরাশয় সাতচল্লিশে শত্রু ধরাশয় সাতচল্লিশে শত্রু ধরাশয় যদি না দারুল হার ঘোষণা এত মানুষ জাগত না রেশমি রোমাল যদি নাই হতো বিপ্লব হতো না বালাকোটে যদি না যুদ্ধ হতো বিপ্লবী পাওয়া যেত না ওলামারা যদি না শহীদ হতো এ জাতি শহীদ পেত না ফরায়েজি সংগ্রাম না হলে চেতনা পাওয়া যেত না তিতুর কেল্লা যদি না উঠতো প্রতিরোধ শেখা যেত না মুসলিম রক্ত যদি না ঝরাত সাতচল্লিশ হতো না সাতচল্লিশ যদি না হতো একাত্তর হতো না একাত্তর হতো না বাংলাদেশ হতো না ওলামারা সংগ্রামী না হলে এদেশ স্বাধীন হতো না এ জাতি মুক্তি পেত না বাংলাদেশ হতো না জাতি তত্ত্ব না হলে পাকিস্তানও হতো না মুসলমান যদি না জাগত ইন্ডিয়াও হতো না মজলুম মুসলিম না জাগলে স্বাধীনতা কেউ পেত না ইন্ডিয়া হতো না পাকিস্তানও হতো না বাংলাদেশ হতো না